লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে এসে জুমার সালাত আদায় করার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা কয়েক জুমা পর্যন্ত আল্লাহর পরিচয় তার সৃষ্টির মাঝে এ বিষয়ে আলোচনা পেশ করছিলাম এরই ধারাবাহিকতায় আমরা মহাকাশ পর্ব নিয়ে আলোচনা পেশ করছিলাম আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে মহাশূন্য এরপরে মহা আত্মান সৃষ্টি করেছেন কত বিশাল এক এক সৃষ্টি তার কিছুটা আলোচনা আমরা গত সপ্তাহে পেশ করেছিলাম আমরা যে পৃথিবীতে বাস করি এর চেয়ে সূর্য অনেক বড় সূর্যের চেয়ে অনেক বড় বড় গ্রহ নক্ষত্র আছে আবার এই সবগুলোকে চকলেটের মতো খেয়ে ফেলতে পারে এরকম বিরাট বোর্ড আছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আমাদের রাস্তায় যেমন ম্যানহোল আছে যার ঢাকনা মদখোরেরা চুরি করে এরপরে মানুষেরা ওখানে বৃষ্টি হলে পড়ে যায় মহাশূন্য এরকম ম্যানহোল না বিরাট করাচ্ছে বিশাল অন্ধকার গহবর যখনই কোনো বিশাল আকারে নক্ষত্র এর রেঞ্জের ভিতরে চলে আসে তাকে গ্রাস করে খেয়ে ফেলে এমনকি বাচ্চারা যেরকম ভাবে চকলেটকে আস্তে আস্তে চুষে চুষে খেয়ে ফেলে এই বেলাখলের আয়াতে যদি কোনো নক্ষত্রের আলো আসে আলোকে ধরে চুষে চুষে তাকেও শেষ করে ফেলে এইভাবে আমরা তার এই ধূমকেতু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এত দ্রুত ছুটছে কোথায় যাচ্ছে আল্লাহ সুবাহ এই সব কিছুকে সৃষ্টি করেছেন আমাদের অনেকে চাঁদে গিয়ে তারাস করে ওই আমরা চাঁদ পর্যন্ত পৌঁছে গেলাম হিন্দুরা যাকে বলে ভগবান মুসলিমরা যাকে বলে আল্লাহ খ্রিস্টান যাকে বলে ঈশ্বর কারো দেখা পেলাম না তুমি কোন পর্যন্ত গেছো এক লোক বউয়ের সাথে রাগ করে বিদেশ চলে যাবে বারান্দায় গিয়ে শুয়ে শুয়ে বলে সকালে কোথায় ছিলাম রাত্রে কোথায় আছি বউ কাজে তোমার আর যাওয়া লাগবে না ঘরে ফিরে আসো তাড়াতাড়ি তুমি এখন কোথায় আছো ঠিক তেমনি ভাবে আল্লাহ তোমার এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন কোরআনুল করিম আল্লাহ তারা বলছেন আল্লাহ তিনি তোমাদের মাথার উপরে সাতটা স্তরে আকাশ তৈরি করেছেন এইখান থেকে শুরু করে প্রথম আকাশ যেটা তার লক্ষ্য তাফসির কেতাব থেকে দেখা যায় পাঁচশো বছরের রাস্তা কমপক্ষে পাঁচশো বছরের কিসের পার্থক্য তা তো বলা হয়নি বিজ্ঞানীরা সবচেয়ে দ্রুত যে গতি আবিষ্কার করেছেন তা হল সূর্যের আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যদি সেই গতি হিসাব করেন বা তার চেয়ে বেশি গতি হতে পারে এই গতি হিসাব করেন তাহলে পাঁচশো বছরের রাস্তা কত দূরে হবে সেই তুলনায় তুমি দুই মিনিটের রাস্তা গিয়ে তারপরে বলো যে কই ঈশ্বরের খবর পেলাম না ভগবানের দেখা পেলাম না আল্লাহর কোনো দেখাই নাই আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে দিয়ে ভ্রমণ করিয়েছেন যাতে করে কামত পর্যন্ত কোন বিজ্ঞানী কোন দার্শনিক কোন ব্যক্তি এই চ্যালেঞ্জ করতে না পারে যে আমরা আকাশ জয় করেছি আল্লাহ রাব্বুল আলমী সেজন্য নবীকে মেরাজ নিয়ে গেছিলেন মেয়েরাজের ঘটনা গত জুমাই বলা উচিত ছিল কারণ সাতাইশের রজব গেছে পিছনে কিন্তু আমি বলি না তার একটা রহস্য আছে মেয়েরাজের সময় মানুষ জিজ্ঞেস করে মেয়েরাজের নামাজ কত রাখা মুসলমান জাতি মেরাজের নামাজ তারা করে মেরাজের রাতে সেই রাতে নামাজ তো নাই যদিও থেকে থাকতো তাহলে সেটা কি সকল আমি বলি মেয়েরাজের নামাজ ফজরের দুই রেখা দোহরের চার রেখা আসরের চার রেখা মাগরেবের তিন রেখাত সাত চার রেখা কয় রেখা হয় এই মেয়েরাজের নামাজ তুমি থেকে থাকে তাহলে চল্লিশ সতেরো রাখাত নামাজ হচ্ছে না এরাদের নামাজ সেই নামাজের সঙ্গে তোমার কোনো খবর নেই না মুক্তির হয়ে ছেলে বড় থেকে তালাক করে না কোন নামাজ তারা পড়তে হবে ইসলামকে চরম ভাবে ধ্বংস করেছে ইহুদির জাত এই খ্রিস্টানের জাত যারা ইসলাম ধ্বংস করার জন্য মকসুদুল মমিনী অমুক কিতাব তমুক কিতাব লিখে শিখে দিয়েছে মেয়েরাজের রাতে একটা নামাজ পড়ো মেয়েরাজের নামে রাতে কোনো নামাজ তাহবাইকার পড়েছে কোরআন শরীফ হাদিস শরীফের কোন কিতাবে আছে মেরাজের নামাজ আছে মেরাজ থেকে আল্লাহ রাসুল যে নামাজ এসেছেন সেই নামাজ তুমি পাতত্ব কায়েম করে এর নাম মেরাজের নামাজ এই নামাজের খবর নাই মেরাজের নামাজ তালাশ করে মুসলমান এরপরে আরো বিষয় আছে যেহেতু অনেকেই বলেছেন একটু আলোচনা করা দরকার আমরা তো আপনার মুসলিম কোথায় যাব আমি তাহলে আলোচনা করব আরো একটা কারণ মেরাজের আলোচনা আমার মেরাজের আলোচনা আর সারা দুনিয়ার ওলামা ইকরামদের আলোচনা বোধ এক হবে না এই জন্য আমাকে অনেক একটু বাঁকা চোখে গেছে এই এলাকার অনেক কপাল পরা মুসল্লি আছে আদান তাহলে এখান থেকে অন্য মসজিদ চলে যায় কারণ তাদের পছন্দনীয় বয়ান হয় না মেয়েরাজের আলোচনা করলে আলোচনা করব কি ক্যাফেতে বয়ান শুনতেছিলাম এক লোক মেয়েরাজ স্বীকার করে নাই গোসল করতে গিয়ে ডুব দিয়ে মেয়ে লোক হয়ে গেছে সৌদাগাররা ধরে নিয়ে তাকে বিয়ে করে ফেলছে সাতাশ বছরে সাতটা সন্তান জন্ম দিয়েছে এরপরে গোসল করতে আসলো আবার পুরুষ হয়ে গেছে এরপরে বাড়িতে গিয়ে দেখে স্ত্রীকে শরীর মাছ কাটতে এসেছিল সেই মাছ এখনো কোটে ব্যবহার কি তোমার মাত্রটা হয় নাই আমার তো সাতাশ বছর চলে গেছে তুমি কি বলো এই হলো সে মেয়েরাজ কেউ স্বীকার করে নাই সেজন্য এটা হয়ে গেছে এই কেসটা আমার কাছে বয়ান করে সেই দেশে মেয়েরাজের কেসটা কি বয়ান করবো যেই দেশে মেয়েরাজের কেসটা বয়ান করতে বলে হা সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত গিয়ে জিব্রাহিল কয় আকার ছেড়ে এবার তারা কোরআন আমি বয়ান করতে গেল কারণ এটা হাতিতে পাই নাই কোরআনে পাই নাই শেষ করে পাবো কোথায় এই গুলিস্তা বস্তা কিতাব কিনছে এই ওয়াজ করার জন্য আর তখন আমার ওয়াজ খুব জনপ্রিয় ছিল কারণ এই ওয়াজ তখন আমিও করতাম যখন পড়াশোনা করি নাই আগার তেরে ময় বারতার ফরোগে যদি একটা চুল পরিমাণ সামনে পারি তাহলে আমার পাকা তার হয়ে যাবে এই বলে জিব্রাইল পিছনে পড়ে গেছে জাল হাত জিব্রাইল মেয়েরা ইসলাম আল্লাহ রব্বের বিচ্ছিন্ন হন নাই যাই হোক হ্যাঁ মেয়েরাজের শিক্ষা আছে আল্লাহর রাসুল সাল্লাহ বিশেষ সফর আমাদের আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পৃক্ত আমি সেজন্য বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম এই মেয়েরাজের সফর শুরু করলেন আজকে মেয়েরাজের সফর শুরু করতে আমার দেখা লাগে কারণ কোরআনের ওই আয়াত পড়লি তখন চলে আসে মসজিদুল আকসার কথা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি অতি পবিত্র মহাপবিত্র সাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার আবকে বান্দাকে বুঝে গেল মেয়েরা সশরীর হয়েছিল কারণ আব্দ বলা হয় দেহ এবং অন্তর দুইটা কাতুল আপ করা হয় আব্দিহি লাইলাম মিনাল মসজিদুল হারামে মসজিদুল হারাম থেকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে ভ্রমণ করালেন ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত মসজিদে আকসা পর্যন্ত কোথায় মসজিদুল আকসা আজকে খতিব সাহেবরা এই বয়ান করে মেম্বার কাপান কিন্তু তো মসজিদুল আজকে অন্ধের কবলে মসজিদে আকসা অধিবাসীদেরকে যখন শিশুরা পাথর মারে তার জবাবে কামানের গোলা দিয়ে তাদের বুক ছাত্রা করে দেওয়া হচ্ছে মসজিদুল আত্মার অধিবাসীদের মুসলিমদের বাড়ি ঘরগুলোকে বুলডুজার দিয়ে ঘুষে দেওয়া হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর মুসলমান সুর দিয়ে দিয়ে মাশাল্লাহ মেয়েরাদেরকে সাবায়ন করে মসজিদুল্লাহ الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير মসজিদুল আকসা পর্যন্ত যেই মসজিদুল আকসার চতুর্পাশে আমি বরকত রেখেছি বারাকনা হাউলাহু বরকত রেখেছি তার চতুর্দিকে লিনুরিয়াহু মিন আয়াতিনা আজকে সেই বরকতওয়ালা মসজিদ কাদের দখলে মুসলমান জাতি মেয়েরাজের আলোচনা করার পূর্বে তোমাকে বলতে হবে এই মাতৃ আত্মাকে আমাদের মাঝখানে তোমার বিরুদ্ধে মানুষ করে আল্লাহ আমাকে দখল করেছিল হুদিরা আমার মুসলিমরা যে করতে পারে নাই তা আমাদের মাঝে আল্লাহ তাদের সেই সময় কি জবাব দিবে আল্লাহ রাসুল সাল্লাহামদি বলেন মাসুদুল আত্মা আমার মেয়েরাজে একটা অংশ ছিল এই মাতৃ আত্মাতে বসি সমস্ত নবীদের ইমামতি করেছিলেন এই মাতৃ রাস্তায় বসেই নবীদের সম্মেলন হয়েছিল তাফসিরের কিতাবগুলো আমার সাথে তাফসির ইবনে খোলা আছে চিত্রখণ্ড সুরা এবং ইসরাইলের এই আয়াতের তাপসির আপনি পড়বেন সেখানে গিয়ে দেখবেন লেখা আছে এইখানে সমস্ত নবীরা ওয়াজ করেছিলেন সেই ওয়াজের মধ্যে নবীরা ওয়াজ করে সম্মেলন হচ্ছে মেরাজের প্রাককালে ইব্রাহিম আলাই ইসলাম প্রথম বক্তা বক্তব্য দিচ্ছেন الحمد لله الذي اتخذني خليلا وأعطاني ملكا عظيما وجعلني أمة قانتا يتم بي وأنقذني من النار وجعلها علي بردا وسلاما ইব্রাহিম আলাহ সালামের বক্তব্য শেষ হলো এইগুলোর ব্যাখ্যা দিতে গেলে এটা নিয়ে শেষ হয়ে যাবে এই জন্য এইগুলো যদি পারি জীবনের আর একটু ভাষায় বয়ান করবো দ্বিতীয় নাম্বার মুসা আলাহ ইসলাম দাঁড়িয়ে গেলেন বক্তব্য দিচ্ছেন আলহামদুলিল্লাহ কাল্লামানি তাকলিমা সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য ইব্রাহিম আলাহাম বললেন যিনি আমাকে খালিল বানিয়েছেন বন্ধু বানিয়েছেন আমাকে নমরুদের আগুনের থেকে মুক্তি দান করেছেন আমার জন্য আরামদায়ক এবং শান্তিময় জায়গা বানিয়ে দিয়েছিলেন আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন মুসা আলাই ইসলাম দাঁড়ালেন তিনি খোদ্া দিচ্ছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যিনি আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন যিনি ফেরাউনকে আমার হাতে ধ্বংস করেছেন ইসরাইল আলাইয়াদি বনি ইসরাইলকে আমার মাধ্যমে মুক্ত করেছেন এইভাবে বক্তব্য দিলেন দাউদ আলাইসালাম আর একজন বক্তা দাঁড়িয়ে গেলেন আলহামদুলিল্লাহ জালালি মুলকান আজিমা ওয়াল্লামানি আজ-জবুর আমার জন্য জবুর কিতাব দান করেছেন লোহাকে নরম করে দিয়েছেন অসাখারাল ইয়াল জিবালা আমার জন্য পাহাড়কে আমার অধীনস্থ করে দিয়েছেন ইসাববিহানা ওয়া ওয়া তানিল হিকমা ওলামায়ে কেরাম তারা তার পরে ব্যাখ্যা দেখে নিন এমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাম আর একজন নবী দলিলুল কদর নবী সেখানে বক্তব্য দিচ্ছেন মেয়েরাজের সফরে বাইতুল মুকাদ্দাস আকসা মসজিদে সম্মেলন হচ্ছে আলহামদুলিল্লাহ الذي سخر لي الرياح وسخر لي الشياطين يعملون بي ما شئت من محارب وتماثيل وجفان كالجوارب وقدور راسيات وعلمني منطق الطير وآتاني من كل شيء فضلا وسخر لي جنود الشياطين والإنس والجن وفضلني على كثير من عباده المؤمنين وآتاني ملكا عظيما لا ينبغي لأحد من بعدي وجعلني ملكي ملكا طيبا ليس فيه حساب এই দীর্ঘ বয়ান দিলেন ঈসা হজরত সুলাইমান আলাই ইসলাম যে আমার জন্য পাহাড়কে অধীনস্থ করে দিয়েছেন জিন ইনসানকে অধীনস্থ করে দিয়েছেন এরকম ভাবে আমার জন্য পাখির ভাষা বোঝার ব্যবস্থা করে দিয়েছেন এই সব বক্তব্য দিলেন ঈসা আলাই ইসলাম আর একজন বক্তা দাঁড়িয়ে গেলেন সুম্মা ইন্না ঈসা আলাইহি সালাম আত্মা আলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা فقال الحمد لله الذي جعلني كلمته وجعل مثلي كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যে আল্লাহ তালা আমাকে তার কোন শব্দ দিয়ে তৈরি করেছেন যেভাবে আদমকে তৈরি করেছিলেন ও আল্লাহ মানেন কিতাবা আমাকে কিতাব হেকমত শিক্ষা দান করেছেন তাওরা করেন জিরা وجعلني أخلق من الطين كهيئة الطير আমি মাটি দিয়ে পাখি তৈরি করে তাকে আমি উড়িয়ে দিতে পারি ফায়াকুল তৈরাম বিইজনিল্লাহি ওয়া জালানি উবরিউল আকমাহা ওয়া আবরাসা আল্লাহ তাআলা আমাকে জন্ম অঙ্গ এবং কুষ্ঠর ভালো করার তৌফিক দান করেছেন এইভাবে তিনি তার বৈশিষ্ট্যগুলো বললেন এবারে প্রধান বক্তা প্রধান মেহমান আল্লাহ রসুল সাল্লাম আপনার আমার নবী তিনি দাঁড়িয়ে গেলেন তিনি বক্তব্য দিচ্ছেন ثم إن محمدا صلى الله عليه وسلم أثنى على ربي عز وجل فقال كلكم أثنى على ربه তোমরা সকলেই আল্লাহর প্রশংসা করেছ ওয়াইন্নি মুসলিন আলা রব্বি আমি আমার রবের প্রশংসা পেশ করছি ফাকালা এই বলে বক্তব্য শুরু করলেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন ওয়া কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং দুনিয়ার সমস্ত মানুষের জন্য কাবত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আমাকে জান্নাতের সুসংবাদ সুসংবাদদাতা এবং জাহান নামের থেকে সাবধানকারী হিসেবে প্রেরণ করেছেন وأنزل علي القرآن فيه تبيان সাইন এবং তিনি আমার উপরে ফরকান নাজিল করেছেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেওয়ার ফরকান বলা হয় কোরআনকে ফরকান নাজিল করেছেন আল তারিক বাইনাল হক সমস্ত সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় যেই কিতাব সেই কিতাবের নাম কি ও মুসলমান কোরআন ছেড়ে দিয়ে কোন কিস্তাকে বললো সেই দিকে পাগল ধাবিত হচ্ছে আর মুসলমান কোরআনের কিস্তাটা তার কাছে আসে না আল্লাহ রসুল বলছেন আতানি সাতান আমাকে ফোরকান দান করেছেন আল বাতিল সত্য এবং মিথ্যার মধ্যে যে কোরআন স্পষ্ট পার্থক্য করে দেয় তার নাম হচ্ছে ফোরকান তার নাম কি কোরআনের আর নাম হচ্ছে কি ফোরকান আল্লাহ রসুল তারা মেয়েরাজের ভাষণে নবীদের সামনে সে বক্তব্য পেশ করছেন অজালানি ওয়াংকাল ইয়াল ফোরকানা ফিহি বায়ানুল লিকুল্লি শাইখ যার মধ্যে সব মৌলিক বিষয়গুলোর বয়ান রয়েছে তোমার সমাজ কিভাবে চলবে রাজনীতি কিভাবে চলবে দেশ কিভাবে চলবে আদালত কিভাবে চলবে মুসলমান আজকে কোরআনকে ঢুকিয়ে দিয়েছে মসজিদে তোমার সমাজে কোরআন নাই ব্যবসা বাণিজ্যে কোরআন নাই আদালতে কোরআন নাই সংসদে কোরআন নাই কোন জায়গায় কোরআন নাই কোরআনকে ঢুকিয়েছে শুধু মসজিদের মধ্যে আসো মেয়েরা লাস্ট আলোচনায় আসো আল্লাহর সঙ্গে কি আলোচনা হয়েছিল সেখানে দেখবেন কি হয় আল্লাহ রাসুলের বক্তব্য শুরু হলো বলছেন ওয়াজালা উম্মাতি খায়রা উম্মাতির উখরাজাত লিন্নাস আমার উম্মাদকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ তারা ঘোষণা করেছেন ওয়াজালা উম্মতি উম্মাতান ওয়াসাতা আমার উম্মতকে মধ্যমপন্থী উম্মত বানানো হয়েছে ওয়াজালা উম্মতি হুমুল আফফালুনা ওয়াল আখারুন আমার উম্মতকে প্রথম এবং শেষ তৈরি করা হয়েছে দুনিয়াতে এসেছে শেষে জান্নাতে যাবে আগে ওয়াসারা হালি সাদরি আমার অন্তরকে আল্লাহ তারা খুলে দিয়েছেন আমার দিকিরকে আমার আলোচনাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন এইভাবে বক্তব্য দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম ইব্রাহিম আলহিসাম স্পিকার তিনি দাঁড়িয়ে বললেন বেহাদ আফতারুল মোহাম্মদ এই মহাসম্মেলনের প্রধান মেহমান প্রধান বক্তা মোহাম্মদ সাল্লাহাম বক্তব্য দিলেন আর তার বক্তব্যই স্পষ্ট করে দিয়েছে তিনি এই কারণেই সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুসলমান এই দেশে খ্রিস্টানরা বই লিখে ছেড়ে দিয়েছে তরিকুল জান্নাতের মুসলিম নাটক ছেড়েছে সেখানে তারা এরপর দেখাচ্ছে কোরআন খুলে করে কোরআন পড়া মুসলমানদের বিভ্রান্ত করছে যে ইসারা সালামের প্রতি ইমান আনতে হবে কোরআনে বলতে ঠিকই আছে কোরআনে আয়াত আছে ইমান আনতে হবে ইমান অর্থ কি ইসার সালাম নবী ছিলেন এহুদদের মতো আমরা তাকে যারা সন্তান বলবো না খ্রিস্টানদের মতো তাকে আমরা আল্লাহর পুত্র বলবো না এই শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন এই ইমান রাখার নাম হচ্ছে করে ইমান না কিন্তু খ্রিস্টানরা এবারে কেতাব ছেড়ে দিয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাহামের প্রতি ইমান এনে তারা ভেদ কেউ দিতে পারবে না বই আছে আমার কাছে খ্রিস্টানদের বই আরবিতে লেখা কিতাব কোরআন আয়াতে লেখা এইভাবে খ্রিস্টান মানা হচ্ছে আর মেয়েরাজের আলোচনা আমরা পেশ করছি আল্লাহ রসুল সাল্লাম মেয়েরাজ রওনা হচ্ছেন সফর প্রথম যাচ্ছেন প্রথম আকাশের দিকে বাইতুল মোকাদ্দাসের সম্মেলন শাখার সংকেত করে দিয়েছি এবারে মহাকাশের উদ্দেশ্যে চলছে মেয়েরাজ এই মেয়েরাজ হচ্ছে উপরে উঠা কে বলা মেয়েরাজ মূলত প্রথম সফর বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত হয়েছিল গোড়াতে গোড়া হচ্ছে গাধার একটু বড় গোড়ার একটু ছোট একটা প্রাণ নাম হচ্ছে কি গোড়া পারফন মানে বিদ্যুৎ বিজলি বিদ্যুতের গতিতে চলতে জন্য তার নাম বোরাক এরপরে এখান থেকে মেয়েরা আল্লাহ রসুল মেয়েরা করছেন সিঁড়ি প্রথম আকাশে গেলেন আকাশে গিয়ে উঠতে পারেন নাই আমাদের তো মাশাল্লাহ আমি বলে থাকি এই যে সুফিদের বইতে লেখা আছে চোখ বন্ধ করে পুরা দুনিয়া তারা দেখতে পায় হাসান বসে রাবেয়া বসি পোলাপলি খেলাচ্ছিল তো রাবেয়া বস্তিকে হাসান বসি খুঁজে পায় না কোথাও পাবে কেমনে সে তো আল্লাহর আরো সে তলে গিয়ে পলিয়ে আছে ও মুসলমান আল্লাহর নবী মেয়েরাজে যাচ্ছেন দেখো বুখারি মুসলিম তিরমি জনাফাই তাফসিরের যত কিতাব তাফসির বাইজামি তাফসির ইবনে কাসির তাফসির রুহুল মানি তাফসির মাযহারি তাফসির ইবনে কাসির তাফসির কুতুবি যত তাফসির কিতাব আছে সব কিতাবে মেয়েরাজের প্রমাণ করা আছে যেহেতু কোরআনে আয়াতটা এই ব্যাখ্যায় সব তাফসির এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল রওনা হচ্ছেন প্রথম আকাশের সামনে গিয়ে হাজির পাঁচশো বছর রাস্তা অতিক্রম করেছেন এরপরে প্রথম আসমান হাজির গিয়ে দেখলেন দরজা আসমানের দরজা বন্ধ জিব্রাইল বললেন দরজা খোলো বলা হচ্ছে কে তুমি সুন্নাহরি জাবিল সামাই দুনিয়া ফাস্তাফতাহ জিব্রাইল জিব্রাইল দরজা খোলার জন্য বললেন ফকিল আলাহু মান আনতা বলা হলো তুমি কে قال জিব্রাইল বলা আমি জিব্রাইল কিলা মান্নাকা তোমার সঙ্গে কে আছে قال মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল মোহাম্মদ আছে বলে তাকে কি ডাকা হয়েছে বলে হ্যাঁ ডাকা হয়েছে এবারে দরজা খোলা হলো আমি সেখানে গিয়ে এই আলাইসালামকে দেখতে পেলাম আমাকে সে মার হাবা জানালো জিব্রাইল পরিচয় করে দিলেন যে হচ্ছে তোমাদের আব্বা আদম এইভাবে পরিচয় হলো প্রথম আকাশ আল্লাহ রসুল সাল্লাম ভেদ করলেন শাস্ত্রে কোন কোন কেতাবে দেখা যায় এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব প্রথম আকাশটা ততটুকু পুরো এবং মোটা হতে তার ওইরকম আবার অতখানি মোটা সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ আজিম এরপরে প্রথম আকাশে গিয়ে আদমকে পাইলেন এইভাবে দ্বিতীয় আকাশে গেলেন সেখানে একই অবস্থা আবার দরজা খোলার জন্য বলা হলো অত্যাত্তা এখানে আগের মতো কথাবার্তা হলো দরজা খোলা হলো দ্বিতীয় আকাশে গিয়ে ঈসা এবং ইয়াহিয়া আল ইসলামকে দেখতে পেলাম মারহাবালি আমাকে তারা মারহাবা জানালো অতাউলি বেখাইরিন আমার জন্য দোয়া করলো তৃতীয় আকাশের উদ্দেশ্যে রওনা হলাম দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ পর্যন্ত আবার সেই পাঁচশো বছরের রাস্তা ফাঁকা এবং দূরত্ব তৃতীয় আকাশে দরজা খুলতে বলা হলো আবার সেখানে একই কথাবার্তা হলো দরজা খোলা হলো তৃতীয় আকাশ অতিক্রম করলাম এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত যে দূরত্ব তৃতীয় আকাশটা সে একই ধরনের মোটা এবং পূর্ব ফাইদা নবী ইউসুফ আলাইহিসসালাম সেখানে গিয়ে ইউসুফ সালাতামকে দেখতে পেলাম এইভাবে চতুর্থ আকাশে গেল ইদ্রিস আলাইহিসসালাম পঞ্চম আকাশে হারুন আলাইহিসসালাম ষষ্ঠ আকাশে মুসা আলাইহিসসালাম সপ্ত আকাশে ইব্রাহিম সালাতাম হেলান দিয়ে বসে আছেন বাইতুল মাহমুর মসজিদের সঙ্গে বাইতুল মাহমুর মসজিদ থেকে সামনে গেলে হলো সিদ্ধাতুল মুন্তাহা এই সিদ্ধাতুল মুন্তাহা হচ্ছে যেখানে খালায়েতের যাওয়া শেষ হয়ে যায় কিন্তু এখান থেকে জিব্রাইল বিচ্ছিন্ন হয়েছেন এর কোন সহি রেওয়ায়ত নাই এরপর আল্লাহ রসুল সাল্লাম সামনে বাড়লেন আর সে আজিমের উদ্দেশ্যে রওনা হলেন সেখান থেকে রক্ষা বাসলো আমি এই সবগুলো আলোচনা করব না এবারে মেয়েরাজে কি আলোচনা হলো আমাদের দেশের ওলামা একরাম যখন বয়ান করেন তখন মেয়েরাজের আলোচনায় শুধু নামাজ তিনি আসেন আমি সেজন্য বলেছি যে আমার মেয়েরাজের আলোচনা আর অন্যদের আলোচনা এক না সেজন্য অনেক সময় এড়িয়ে চলে যায় কারণ অনেকে বলে হুজুর এই মুহূর্তে জেহাদের আলোচনা যদি না করলে হয় না আমার হিসাকাঙ্ক্ষী তারা তারাই পরামর্শ দেন কিন্তু আমি তো দেখি মেয়েরাজের আলোচনা করতে গেলেও জেহাদের আলোচনা আসবে কারণ যে আল্লাহ তারা তার রাসুলকে চোদ্দটা বারোটা করেছেন আটটা জিনিস দান করেছেন আমি সেজন্য আজকে এই বাংলা কিন্তু আমি কিনি না কোনো সময় ইসলামিক ফাউন্ডেশন থেকে তাফসির ইবনে কাসিরের এই অংশটা কিনে এনেছি যেখানে মেরাজের আলোচনা আছে তাফসির ইবনে কাসির এর ফাউন্ডেশন করেছে ছয় নম্বর খণ্ডে মেয়েরা আলোচনা আছে বাংলা পড়লে আপনাদের বিশ্বাস হবে যে হুজুর নিজে বন্ধ করা বলতে কিনে এনেছি মেয়েরাজের আলোচনায় আল্লাহ রাব্বুল আলমিন তার নবীর সঙ্গে কি আলোচনা করেছেন সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমাদের সমাজের আলোচনা আসলে বলে নামাজের আলোচনা ঠিক আছে নামাজ মেয়েরাজ আসছে কিন্তু শুধু নামাজ নয় মেয়েরাজের খবর হয়েছিল ইতিহাস থেকে জানা যায় আল্লাহ রসুল সাল্লাম তার চল্লিশ বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হলেন আরো প্রায় দশ বছর চলে গেল মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছেন কিসের দাওয়াত ইসলামের দাওয়াত সেই ইসলামের দাওয়াত কি ছিল এটা নিয়ে মুসলিমদের বিভ্রান্তি আছে আমাদের দেশে ইসলামের দাওয়াত অনেকেই দেয় কেউ রাজনীতির মাধ্যমে কেউ বিভিন্ন মাধ্যমে কেউ না দেয় কিছুর থেকে কিছু হয় না আল্লাহ থেকে হয় দোকানে খাওয়ায় না চাকরিতে খাওয়ায় না ব্যবসা বাণিজ্য খাওয়ায় না খেত খামার খাওয়ায় না এই হল লাইলার অর্থ ও মুসলমান চাপি এই গুলো মক্কার কুফাররাও করতো আগেও করেছে এখনো করে কোরআনকে জিজ্ঞেস করো কোরআন বলবে ওরা ইনসাও তাহম্মান খালা তাহম হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে আবু জাহেল কাবুল হাতকে জিজ্ঞেস করেন মান খালা কাহুম কেউ ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে সুতরাং সৃষ্টিকর্তা আমরা যেমন বিশ্বাস করি আল্লাহ কুফাররা বিশ্বাস করতো তাকে আবার যদি জিজ্ঞেস করো ওরা ইনসাও তাহমানা করা করতে না হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করবে আপনার কে সৃষ্টি করবে জমিন অর্থাৎ সন্তাবল কামার কে তোমাদের অধীনস্থ করবে চন্দ্র এবং সূর্যকে তারা বলবে সবকিছু করে থেকে তাহলে মক্কার কুপুরা বিশ্বাস করতো চন্দ্র সূর্যের মালিক আল্লাহ আপনার ধরে মালিক আল্লাহ এই বিশ্বাস কাপড়ে অন্যই করতো রেজিক মালিক আল্লাহ তাও বিশ্বাস করতো ওরা ইনসাও তাহমান্নাত সালামিন আসমান মাআন জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে কে আবার জীবিত করে তারা বলবে আল্লাহ তারা তাই সবগুলো করে কোরআনকে আবার জিজ্ঞেস করো রিজিক দেওয়ার মালিককে আম্মা ইয়ামলিকুর জমিন থেকে রিজিক দেয় কে অমান ইউদাব্বুরুল আমর অমান হুয়া রব্বুল আরশের মালিককে এই সবগুলো মক্কার কাফেররা বিশ্বাস করত তুমি কি জানো না তোমার নবীর আত্মার নাম আব্দুল্লাহ নবীর আব্বার নাম কি তো যদি লোকেরা আল্লাহ বিশ্বাস না করতো নিজের ছেলের নামকে আব্দুল্লাহ রাখে কেউ আব্দুল্লাহ মানে আল্লাহ বন্ধ আল্লাহর গোলাম তো বোঝা গেল আল্লাহ নবীর জন্মের আগে আবদুল্লাহ নাম তারা রাখত এই জন্য আবদুল্লাহ আল্লাহ নবীর আব্বার নাম আবু তাহলে আব্দুল মুক্তালেব আব্রাহা বাচ্চা যখন থানায় তার ভাঙতে আসে তার গরু সাথে ধরে নিয়ে যায় তিনি বললেন যে আমার এই দুম্বা ভেড়াগুলো ফেরত নিতে এসেছি আব্রাহা বাচ্চা আগে আবু তালেবেন আব্দুল মুক্তালের নাম শুনেছিল কাবার মোতাল্লি ওরা এসে লিডার তার একটা প্রভাব ছিল অন্তরে এরপরে যখন আব্দুল মুতালিবকে যেতে দেখলো তার চেহারা ভিতরে প্রভাব ছিল আব্দুল মোত্তালেব সিংহাসন ত্যাগ করে নিজের মোবাইল সিংহাসন ত্যাগ করে বিছানা নিচে বসে বসলো আব্দুল মোত্তালেবের সঙ্গে কথা বলার জন্য মনে করলো কাবা আলোচনা হবে আব্দুল মোত্তালেব বলল আমি এসেছি শুনলাম আপনার লোকেরা আমার কিছু দুম্বা ভেড়া বুকি ধরে নিয়ে এসেছে নেওয়ার জন্য আব্রাহাম বাচ্চা বলল আমি আপনার নাম শুনে প্রভাবিত ছিলাম আপনাকে দেখার পরে আমার অন্তরে আমার আপনার প্রভাব আরো বেশি জমে গিয়েছে কিন্তু আপনার কথা শুনে আমার সবকিছু মিলান হয়ে গেছে কারণ আমি এসেছি আপনার কাবা ভাঙ্গার জন্য যেই কাবা আপনার বংশের ইজ্জত মর্যাদা গিয়েছে যেই কাবার সঙ্গে আপনার মর্যাদা জড়িত যেই কাবার সঙ্গে মক্কার মর্যাদা জড়িত সেই কাবা ভাঙতে এসেছি আর আপনি সেই সম্পর্কে কথা না বলে কথা বলছেন উঠ বেড়া দুম্ব বক্তি নিয়ে কথা আপনি কেমন নেতা আপনি মোত্তালেব জবাব দিয়েছিল ও আপনার শুনে রেখো আমি তো ওই দুম্বা ভেড়া বক্রির মালিক সেদিনের জন্য কথা বলতে চাচ্ছি ওই কাবার মালিক আমি নই ওই কাবার মালিক হচ্ছেন আল্লাহ সুহান হুয়া তারা তিনি তার কারা হরত করবেন আমি তার জিম্মাদারি নই পরিষ্কার জবাব দিলেন আব্দুল মুখার আল্লাহকে বিশ্বাস করতেন না মক্কার কুফার আল্লাহ বিশ্বাস করতো না আমি তো আগেও আলোচনা করেছি মক্কার কুফাররা আল্লাহ নবীর বয়স যখন পঁয়ত্রিশ বছর তখন কাবা নির্মাণের প্রয়োজন হয়েছিল তারা হরত করেছিল আল্লাহর ঘর নির্মাণ করতে হারাম পয়সা লাগাবো না হালাল পয়সা জমা করো চাঁদা জমা করলো হিসাব নিকাশ করে দেখে এই পয়সা দিয়ে কাবা ঘর নির্মাণ হবে না ইব্রাহিম আল কালামের যেই পর্যন্ত ঘর ছিল সেই পরিমাণ নির্মাণ করা সম্ভব নয় কি করা যাবে সেজন্য তারা পরামর্শ করলো কিছু হারাম পয়সা লাগাই সবাই বাড়বে না তা হবে না বলে তাহলে কি করা যায় কিছু বাদ দাও হ্যাঁ বাদ দিব তবু হারাম পয়সা লাগাবো না ওই সময় মক্কার কাফেররা আবু জাহান আবুল হাবরা ছিল লিডার আবু সুজান লিডার ছিল তারা কাবা নির্মাণ করলো হারাম পয়সা লাগানো না একটা অংশ বাদ দিল তারপরে হারাম পয়সা লাগে না তারা আল্লাহ বিশ্বাস করে না এই কথার দ্বারা আমি মক্কার কাফেদের প্রশংসা অবশ্যই করছি না কিন্তু পার্থক্য প্রমাণ করতে চাই অবসরমান জাতি মক্কার কাপড়ের সবগুলো আগে বিশ্বাস করতো তাহলে কেন তারা ইসলামের বিরোধিতা করলো কাপের কেন হলো পার্থক্য তালাশ করো আল্লাহ রসুল মেয়েরাদের আগ পর্যন্ত সারা নামাজে দাওয়াত দেন নাই রোজা পরবে হিজরতে পড়ে হক পর্দার উপরে কিসের দাওয়াত দিয়েছিলেন ইতিহাস পড়ো আল্লাহ রসুল সাল্লাহ আলী যেই দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াত ছিল সাফা মহাপার তারিখ বলেছিলেন হে জাতি তোমরা বড় লাই ভাইল্লাহ আল্লাহ ছাড়া কোনো দেখা নেই তোমরা সফল হবে লাই ভাইল্লাহ অর্থ কি তাহা আল্লাহ এক আল্লাহ মদত করবে তাকলাউলামান তাহমিন্দুল্লাহ আল্লাহ ছাড়া যাদের এবার করে সব বর্জন করবে তখন সঙ্গে সঙ্গে আবুল আমরা উঠতে পারলো এই লাই লাহার মানে হচ্ছে শুধু খাওয়ান দেওয়া না ঋতিক দেওয়ার মালিক না লাই লাহা মানে হচ্ছে লাই ইলাহা কোন ইলাহা নেই কোন সার্বভৌম ক্ষমতা মালিক নেই কোন আইনদাতা নেই কোন বিধানটা নেই কোন এবাদত উপযুক্ত নেই মাহবুদা তার আনুগত্য করা যাবে না ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্র জীবনে সামাজিক জীবনে কোন আনুগত্য তার করা যাবে না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এই লাইলার অর্থ বুঝবা উদাহরণ ভালো করে বুঝে শুনে প্রতিবাদ করলো কোরআন বলছে তাপ্পাল্লাকা মোহাম্মদকে সমস্ত আলে হাতেরকে আমাদের তিনশো ষাট মূর্তি দপ্তরীদেরকে এক আল্লাহ কেন্দ্রীভূত করে ফেললো এটা বড় অত্যন্ত কথা আল্লাহ রসুলকে আবুদা আবুলাহা করতে হলো এক মুহূর্ত আগে যেই নবীকে সবাই ভালোবাসত এক মুহূর্ত আগে আল আমিন বলে ডাকত এখন সবাই তার দুশ্মন হয়ে গেল আল্লাহর বিপক্ষে একটা লোক প্রতিবাদ করতে পারলো না বুঝে গেল লহার মানে তারা বুঝে শুনি তারা প্রতিবাদ করেছিল অমুসলমান জাতি আজকে সেই লহা আছে আল্লাহ সেই দাওয়াত দিতেন কিন্তু লাই লহা আছে মুসলমান আল্লাহর এবার বসতে বসে করে সমাজের বিশাল অঙ্গনে ব্যবসা বাণিজ্যে আদালতে কোন জায়গায় আল্লাহর বিধান নাই লাইলহাল্লাহ করতেছে মুসলমান আসুন আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া আল্লাহর সঙ্গে কথা বলছেন সেই কথাগুলো কি ছিল সেই কথাগুলো ছিল আল্লাহ রসুল সাল্লাম প্রথমে কিছু কথা বললেন আল্লাহ আল্লাহ তুমি তো অমুক অমুক দিয়ে আমাকে কি দিবা সেই কথা আছে আল্লাহ তারা বললেন বলো তুমি কি চাও ইব্রাহিম খালিলা আপনি ইব্রাহিম আলাহামকে আপনার খালিল বন্ধু বানিয়েছেন তাকে আদত্ত দান করেছেন ওয়াকাল্লাম তা মৌসা তাকলিমা মুসার সঙ্গে আপনি কথা বলেছেন অতাইতা দাউদ আমলকান আজিমা দাউদকে আপনি বড় রাজত্ব দান করেছেন অনান্তালাহুল হাদিদ তাকে লোহা নরম করে দিয়েছেন লোহার তারা তা ইচ্ছা তাই তৈরি করে অসাফার তালাহুল জিবালা আপনি তার জন্য পাহাড় গুলিকে অধীনস্থ করে দিয়েছেন ও আতাইতা সুলাইমান আমলকান অসাফার তালাহুল জিন্নাওয়াল ইনসা আপনি সোলাইমানকে এইগুলো দিয়েছেন ঈসাকে আপনি তাওরাত ইঞ্জিল দিয়েছেন সে জীবিত মৃত্যু লোকদেরকে তোমার হুকুমে জীবিত করে ভালো করে এবং তাকে এবং তার মাকে শয়তান থেকে করেছো আল্লাহ তারা তুমি বলো এবার আল্লাহ তারা আমি তোমাকে বন্ধু হিসাবে ঘোষণা করলাম ওয়ান তুমি আমার হাবিব বন্ধু গভীর অন্তরঙ্গ বন্ধু জাহান নাম থেকে সাবধানকারী রূপে সৃষ্টি করেছি গোটা বিশ্ববাসীর জন্য এইটা আর কাউকে দেওয়া হয় নাই আগের নবীদেরকে এক একটা এলাকার জন্য এক একটা জাতির জন্য একটা সময়ের জন্য আমি নির্ধারণ করে দিয়েছিলাম কিন্তু তোমার স্বামী কোন নির্দিষ্ট এলাকার জন্য নয় কোন নির্দিষ্ট জাতির জন্য নয় কোন এলাকার জন্য নয় কোন বর্ণের জন্য কোন গোত্রের জন্য নয় আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য কামত পর্যন্ত আমি আমার সমস্ত নবীদের জন্য রাসুল বানিয়েছি নবী বানিয়েছি সুতরাং তোমার পরে তুমি কোনো নবী দাবি করে রেখার দাবি করে সে আপনাদের আঘাত না করো সে মোতাবেক অপরাধী হোক না কেন সেই কোরআন কাজী হোক না কেন বাদ্দার হবে কাদ্দার হবে মিথ্যা হবে সন্তান হবে ইংলিশ হবে নবী হতে পারে না সুতরাং বোঝা গেল বাংলাদেশে কাদিয়ানি মসজিদ আছে আজকে যারা মেয়েরাদের আলোচনা করো তাদের ভালো করে বোঝা দরকার বাংলাদেশের জমিনে খ্রিস্টানদের মিশনারি কাজ করছে মুসলমান উম্মাদেরকে খ্রিস্টান বানাচ্ছে কাদিয়ানি কাজ করছে কাদিনী বানাচ্ছে আর মসজিদে বসে বসে তোমরা কেবল মেয়েরাদের আলোচনা করছো ইতিহাস পর আল্লাহ তারা কি দিচ্ছেন তাকে আল্লাহ তারা বলছেন وارسلت الى الناس كافة بشيرا ونذيرا وشرحت لك صدرك আমি তোমার সিনাকে খুলে দিয়েছি সারাহাতুলাকা সদরাকা অবাদাতু আনকা বিজরাকা সমস্ত মানবিক দুর্বলতা তোমার থেকে মুক্ত করে দিয়েছি বের করে দিয়েছি অরাফাহাতুলাকা বিক্রকা তোমার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি কেমনে যখনই আমার নাম উচ্চারণ করা হবে তোমার নামটা উচ্চারণ করা হবে ওরা পাহানা এলাকা দিগ্রত শুধু একটা আদান ধরেন আগানের মধ্যে যখনই বলা আসাদু আল্লাহ সঙ্গে সঙ্গে আর একটা সাক্ষী চলে আছে কি চলে আছে আসাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আসাহাদু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহর বান্দা এবং রাসুল এই সাক্ষ্য আদান হবে একামত হবে আপনি শুধুমাত্র একটা শব্দ দেখেন সারা পৃথিবীতে কোথাও এখন ফজর হচ্ছে কোথাও আসর হচ্ছে কোথাও দৌড় হচ্ছে কোথাও মাকে হচ্ছে এমন কোন সময় যায় না এই সময়ে পৃথিবীর কোথাও না কোথাও উচ্চার হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাজী আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি অরাফাতুলাকা দিকরাকা فلا أذكر إلا ذكرت معي وجعلت أمتك خير أمة أخرجت للناس তোমার উন্মাদকে আমি সর্বোত্তম জাতি বানিয়েছি অদত অজালতু উম্মাতাকা ওয়াসাতান অজালতু উম্মাতাকা হুমুল আব্বালিনা হুমুল আখিরিন অজালতু উম্মাতাকা লা তাজুযু লাহুম হাত্তা আন্নাকা ওয়া রাসূলি তোমার উম্মতের খুতবা খুতবা দিনে জুমার খুতবা আমাদের খুতবা এখন তো মুসলমান খুতবাও জানে না মুসলমানদের গুরুত্বপূর্ণ যে কোনো আলোচনা শুরুতে খুতবা করতে কি বলতে হয় আপনারা জানেন সে খুতবা খুতবাতুল হাজত খুদবাতুল হাজত কয়জনে জানেন আমাদের কিছু লোকেরা জানে কারণ আমি যত আলোচনা বাহিরে করি সব জায়গায় আলোচনা শুধু ক্ষুদ্র করি এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা তারা বিভিন্ন জায়গায় আমার থেকে দশ নেন তারা ভালো করে জানেন খুদবাতুল হাজত কিন্তু আমি তো বলি আমাদের এই আলোচনার বাইরে আপনি চ্যালেঞ্জ করার সারা বাংলাদেশে খুঁজে দেখো আমাদের এই লোকদের বাইরে যারা আছেন তারা খুদবাতুল হাজত জানে কিনা কি সেই খুদবাতুল হাজত মুসলমানদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতে খুদবাতুল হাজত আসবে খুববাতুল হাদা যেটা শুরুতে আমরা জুমার করি এবার একটা অংশ আছে আব্বা বা পাইনা আপনার হাদিস কিতাবুল্লাহ ও আহসান হাদি হাদি মোহাম্মদ সাল্লাম অখাইল উমার আওয়াজ উহা অসার উমারি মহদাত উহা অকুল্লা মহদাতিন বিদা অকুল্লা বিদা আতুন গলারা অকুল্লা গলার না এইটা হচ্ছে খুববাতুল হাদা আগের অংশের সাথে এটা সাহাদার সাথে মিলাতে হয় এজন্য বলছেন যে মুসলমানদের ক্ষুব্ধা পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সাক্ষী না দেবে আন্নাকে আপনি ও রসুলি আপনি আমার পান্ডার আমরা চুল আমাদের সংসদে কি সেই ক্ষুব্ধ হয় সংসদে ক্ষুব্ধ হয় মুসলমানদের ক্ষুব্ধ হবে ওই সেই ক্ষুব্ধ মুসলমানদের যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আসলে ক্ষুব্ধদের হাত হাজতের ক্ষুব্ধ করা হবে আল্লাহ তারা বললেন আপনাকে আমি সেই মর্যাদা দিয়েছি তাদের ক্ষুদ্র পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তারা এই সাক্ষী না দিবে আন্নাকে আব্দি ওরা ছুলি আপনি আমার পান্ডা এবং রসুল এই সাক্ষী না দেওয়া পর্যন্ত তাদের ক্ষুদ্র হবে না ও যাও তো উন্নত হুমরা বলে না এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে আরো অনেক কিছু দিলেন আমি শেষের অংশ পড়তে সাথে গিয়ে এরপরে আটটা জিনিস দিলেন এর আগে কয়েক দফা চলে গেছে মাত্র বাদ দিয়ে তাফসিরি আপনারা তাফসির এখানে কাসির আরবি যারা তারা আরবিতে পড়বেন বনে ইসলামের তাফসির বাংলায় পড়বেন বনে ইসলামের তাফসির এখানে তাফসির বেশি মধ্যে বিস্তারিত লেখা আছে পড়বেন তাহলে সব পেয়ে যাবেন ওইখানে যেটা শেষে যেটা বললেন আল্লাহ তারা দিচ্ছেন এবার এবার দেওয়ার জিনিস আপনাকে আমি আটটা জিনিস দান করেছি কয়টা জিনিস কেন আটটা জিনিস এই মেয়েরাজ হয়েছিল আমি শুরু করেছিলাম যে আল্লাহ নবী দাওয়াত দাওয়াত দিলেন দীর্ঘ দশ বছর চলে গেল দাওয়াত দিলেন এবারে মক্কায় তার আর কোন সহায় নেই খাদিজাও মরে গেছেন চাচা ছিল আবু তালেব সেও মারা গেল আল্লাহর রসুল তারা তো অসহায় হয়ে পড়লেন আল্লাহ তালার ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে আল্লাহ তালা ভিন্ন ব্যবস্থা করেছেন তোমাকে হিজরত করতে হবে রাষ্ট্র ক্ষমতা তোমার হাতে দিতে হবে রাষ্ট্র পরিচালনা করতে যোগ্যতা দরকার আছে না অমুসলমান তাপি আজকে ভালো করে জেনে রাখো মেয়েরাজের খবর শুধুমাত্র আমাদের জন্য নয় মেয়েরাজের খবর হয়েছিল একটা সমাজ গঠন করার জন্য রাষ্ট্র গঠন করার জন্য যে যোগ্যতার প্রয়োজন যে কাজের প্রয়োজন সমস্ত কর্মসূচি আল্লাহ তারা সরাসরি দেওয়ার জন্য তার নবীকে মেয়েরাজ করেছিল মূলত সুহার আল্লাহ আত্মপরিচয়ের জন্য যা কিছু প্রয়োজন নামাজ দিয়েছেন নামাজের একটা ঐতিহাসিক কারণ আছে নামাজের মাধ্যমে সমাজ গঠন করা হয় সেজন্য আল্লাহ আমার আমাদের কাতার দাঁড়িয়ে বলতেন সভ্য সুফু ভগবানা তত্তালিখু কাতার সোজা করো কাতারের যেন পাকা পাকা না হয় তাহলে কিন্তু আঁকা পাকা হলে ভাই ভাই খাওয়ালিকুল্লাহ না কোনো বিকুম তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা বক্রতা সৃষ্টি করে দিবেন বোঝা গেল কাতার সোজা করা নামাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ এই কাতার সোজা করলে নামাজের আমাদের ব্যবস্থাপনা সমাজের ব্যবস্থা ঠিক হয়ে যাবে তাহলে নামাজের মধ্যে সমাজ ব্যবস্থা বিষয়টা আছে জামাতে নামাজ পড়া ঐক্যবদ্ধ থাকা মুসলিম জাতি দৈনিক পাঁচবার নামাজের মাধ্যমে দেখা করবে সাক্ষাৎ করবে প্রয়োজন হিসাব নিকাশ করবে কার কি সমস্যা দেখবে এরপরে আরেকটু বড় পরিসরে শুক্রবারে তারা জুমার দিন একাত্র হবে এরপরে বছরে দুই ঈদে জমা হবে এরপরে সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে তাদের কি প্রয়োজন আছে কি সমস্যা আছে সবগুলো আলোচনা করার জন্য হাতের ময়দানে প্রতি বছর একবার ইস্তেমা ব্যবস্থা গেছে মুসলমান জাতি এই নামাজটি খালি আজকে জিজ্ঞেস করে আমাকে হুজুর মেয়েরাজের নামাজ কত রাখা মেয়েরাজের রাত্রে কোনো নামাজ আছে নাকি আবার এই যে বক্তারা ওয়াহেদরা কেয়ামতের মাঠে তারা এই সমস্ত আসল জিনিসগুলোকে গোপন করে নিজের মন করে নামাজ শিক্ষা দেয় কেয়ামতের মাঠে এই সমস্ত বক্তাদের কি বলে দেবে আমি আলোচনা করেছিলাম যায় এই মেয়েরাজ আল্লাহ রসুল সাল্লাম দেখেছেন দশ প্রকার লোকদেরকে তার মধ্যে এক প্রকার লোক তাদের জিহিবানের আমি পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে রক্ত পুজে দুর্গন্ধে গোটা আসর বা তার থেকে পানা পাচ্ছে আল্লাহর কাছে এই লোকগুলো তারা আল্লাহ রসুল জিজ্ঞেস করেন আল্লাহ রসুলকে বলা হলো এই সমস্ত ওয়ায়দাম বক্তারা যারা মানুষকে বিভ্রান্ত করত ওরা হাদিসের সব দিন না বলে মিথ্যা কেস্তাগান সত এবার সেই বক্তা এবং সেই কেস্তাগান লোকে বলা লোকেরা মুসলমান জাতি আল্লাহ তারা এবার তার নবীকে দিচ্ছেন আটটা জিনিস কয়টা জিনিস আটটা জিনিস দিচ্ছেন একেবারে তাফসির ইবনে কাসিরে লেখা আছে বাংলায় আপনারা বাংলা দেখে বাংলা থেকে দেখি পড়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আছে এটা হলো তাফসির ইবনে কাসির ছয় নম্বর খন্ডে দুশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এখানে লেখা আছে ইসলাম হিজরত জিহাদ সালাদ সদকা রমজানের সব এরপরে আমরুল মারুফ নাহিয়ানের মনকার এই সবগুলো কিসের জন্য দরকার সবগুলো কিসের জন্য দরকার আত্মপরিচয়ের জন্য দরকার আল্লাহর সঙ্গে তাল্লুক কায়েম করার জন্য ইসলাম দেওয়া হয়েছে মনে ইসলাম কোন নিছক ধর্মের নাম না ইসলাম দান করেছেন মেয়েরাজে ইসলাম মানে কি তাহলে ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করা ইসলাম মানে কি আমাদের দেশে এটাও ভুল শিখানো হয় বলা হয় ইসলাম মানে শান্তি ঠিকই আছে ইসলাম কায়েম করলে শান্তি পাওয়া যাবে এ কথা আবার তো কিন্তু তাই বলে ইসলাম মানে কি শান্তি সালাম শান্তি সালাম মানে কি আমরা বলি আসসালাম আলাইকুম এই সালাম তো শান্তি আর তুমি ইসলাম মানে শান্তি মানে তার আলিফকে কেন বাড়াইনো হলো নিশ্চয়ই কারণ আছে ইসলাম মানে শান্তি নয় ইসলাম মানে হচ্ছে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে সর্বক্ষেত্রে এক আল্লাহর সামনে আনুগত্য করা আল্লাহর হুকুমের তোলা আল্লাহ করে পরিহার করা এর নাম হচ্ছে ইসলামের নাম কি এই ইসলাম দিয়েছেন মেয়েরাজে এক নম্বর জিনিস দুই নম্বর ইসলামের সঠিক দাওয়াত দিলে পরে নির্যাতন আসবে জুলুম আসবে সেই জন্য হিজরত করতে কি করতে হবে বোঝা গেল যেই লাইলাহা তারা দিলে পরে কেউ তোমার বিরুদ্ধে যায় না আল্লাহ নবীকে পাগল বলা হয়েছে জাদুঘর বলা হয়েছে আর তোমাকে সবাই মিষ্টি খাওয়ায় বুঝতে হবে তোমার লাইলাহা আর আল্লাহর নবীর লাইলাহার এক দাওয়াত না আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম আপনার ইতিহাস করুন সৈয়দ কুতুব রহমতুল্লাহ রবি সরের একজন বড় আরেন ছিলেন লাইলাহার বক্তব্য দেওয়ার কারণে রাষ্ট্র শক্তি তাকে ফাঁসির হুকুম দিয়ে দিল ফাঁসির হুকুম দেওয়া রাতের বেলায় মৌলবী সাহেব কালমা পড়াবার জন্য অনেকে তো তুমি কেন এসেছ কামিজের জেলখানার ইমাম সাহেব ফাঁসির হুকুম যাদের হয় তাদেরকে লাই রাহা পড়াই কালমা পড়াই আচ্ছা তুমি কালমা পড়াও বলো তোমার কালমাটা কি মোহাম্মদ রসুল্লাহ তো আমার তো সন্দেহ হচ্ছে কেন আমি তো লাইল্লাহ ব্যাখ্যা রাখার কারণে এরপরে বক্তব্য দেওয়ার কারণে কিতাব দেখার কারণে আমার ক্ষতি হচ্ছে আর তুমি সেই সরকারের চাকরি করো লাইল্লাহ পড়াও ও মুসলমান ও মৌলবী সাহেব বুঝে গেছে তোমার লাই রাহিল্লাহ আর আমার লাই এক নয় তোমার লাই রাহিল্লাহ যেই সরকার তোমাকে পয়সা দেয় আর সেই সরকার আমার লাই রাহার ভাবকায় আমাকে ফাঁসি দিচ্ছে তোমার লাই রাহা হচ্ছে তাদের সঙ্গে আপোষ করা আমার লাই রাহা হচ্ছে তাদের থেকে আপোষ না করা তোমার লাই রাহা আর আমাদের সার্বভৌমত্ব মেনে নেওয়া আমার লাইলা মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো সার্বভৌম মেনে না নেওয়া তোমার লাইলা মানে হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহর বিধান শুধুমাত্র মসজিদ থাকবে আর বাহিরে চলবে না আমার লাইলা মানে হচ্ছে আল্লাহ ছাড়া সমাজে রাষ্ট্রে কোথাও আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না তোমার লাইলা তুমি পড়ো আমার লাইলা আমি পড়ি তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই পরিষ্কার লেখা আছে আল্লাহ তোমাকে মেয়েরাজের মধ্যে দুই নাম্বার বিষয় প্রথম দিলেন কি প্রথম দিলেন কি ইসলামে দাওয়াত দিতে গেলে জুলুম নির্যাতন আসবে আল্লাহ নবীর বয়স জুলুম এসেছে নির্যাতন এসেছে হত্যা করবে ঘেরাও করা হয়েছে তারপরে হিজরত করতে হয়েছে দুই নাম্বার দিলেন হিজরত দুই নাম্বার কি দিলেন হিজরাত করে চুপটা বসে থাকবা যে আমরা জঙ্গলে বসে থাকবো আর ওরা গাছ চালাবে না তিন নাম্বার দিলেন জিহাদ তিন নম্বর কি দিলেন আজকে আমাকে তারা বলে আমার হিতাকাঙ্ক্ষীরাও বলেন মহাপ্পতে ভালো কথা জেহাদের কথা না বললে পারেন না হুজুর ঠিকই না বলে পারি যদি কোরআন হাদিসে না থাকতো তার বলতেন না কিন্তু আমি মেয়েরাদের আলোচনা করতে না করি নাই জন্য যে মেয়েরাদের আলোচনা করতে গেলে আল্লাহ তারা যে আত্মা জিনিস দান করেছেন তার মধ্যে অন্যান্য জিনিস দান করেছেন জেহাদ সুতরাং যারা জেহাদকে স্বীকার করে তারা মেয়েরাজকে স্বীকার করে জেহাদকে স্বীকার করে রাসুলকে স্বীকার করে জেহাদকে স্বীকার করে কোরআনকে স্বীকার করে জেহাদকে স্বীকার করে হাদিসকে স্বীকার করে জেহাদকে স্বীকার করে সে মুসলমান থাকে না আজকে বুঝতে হবে এহুদি খ্রিস্টানরা দুনিয়াতে বসে রাত্রে দাঁড়াচ্ছে আর মুসলমানদেরকে বলে তোমরা জেহাদ মানে টেরোরিস্ট জেহাদ মানে জঙ্গিবাদী অমুসলমান জাতি কোরআন একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জেহাদ রাজনীতির জীবনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জেহাদ সুতরাং জেহাদকে কোন ব্যক্তি বন্ধ করতে পারবে না কেমন পর্যন্ত জেহাদ চালু থাকবে তারা জেহাদকে বন্ধ করবে তার অংশ হয়ে যাবে তিন নাম্বার জেহাদ দিলেন জিহাদ হ্যাঁ, আমি আরবি আমার সামনে আছে বাংলা আমার সামনে আছে বাংলা এই জন্য কিনেছি আপনাদেরকে দেখাবার জন্য বাংলা আমার কোনো প্রয়োজন নাই আমার পাশায় বাংলা কিনা খুব কম মাঝে যদি তোমরা শিখে দেখাবার জন্য তাহলে বাঙালিদের পড়াই দেবে না এই যে বাংলা কিতাব এখানে আসছে জেহাদ দিলেন তিন নাম্বার এরপরে চার নাম্বার দিলেন সালাদ জেহাদের মাধ্যমে মানুষ যখন ইসলাম দলে দলে চলে আসবে এবারে তাদেরকে ঐক্যবদ্ধ রাখা আল্লাহ আনুগত্য করানো এই জন্য সালাদ সামাজিক ব্যবস্থা সালাদ এই সালাদ দিলেন সালাদের পরে এটা চার নম্বরের বিষয় পাঁচ নাম্বার শ্রম কারণ ত্যাগ স্বীকার করতে তোমার খাওয়ার জন্য দিনের আশা নাই চার নাম্বার শ্রম দিলেন পাঁচ নাম্বার দিলেন আমরবিল মারুফ নাহিয়ানিল মনকার এবার রাষ্ট্রকরণ হবে রাষ্ট্রকরণ হলে পরে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সালাদ কায়েম করা এটা সম্পর্কে ইনশাল্লাহ সালাদ জুমার পরে দীর্ঘ আলোচনা হবে আমরবিল মারুফ করা নাহিয়ানিল মনকার করা সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ আপনি রাষ্ট্র ক্ষমতা না আসা পর্যন্ত সব কাজের আদেশ দিতে পারেন না আপনি বলতে পারেন ভাই নামাজ পড়ো এইটা কি আদেশ বলে বাংলা আদেশ বলে আরবিতে বলে আরবি ভাষা আমর বলা হয় আলামরুবিল লুগা কৌল কায়লে লেগাইরিহি আলা সাবিল ইসলাহি ফাল অর্থাৎ নিজে ক্ষমতাবান হয়ে অধীনস্থ লোকদের উপরে এই আদেশ করা যে তুমি এই কাজটা করে না হচ্ছে আমর আদেশ রাষ্ট্র ক্ষমতা নালে আদেশ করতে পারেন আপনি এটাকে অনুরোধ বলা অনুরোধ আরবি বলে ইলতেমাস তলব দরখাস্ত বুঝে গেল এই মেয়েরাজের ঘটনার মধ্যে পরিষ্কার বলা হচ্ছে আপনাকে রাষ্ট্র গ্রহণ করতে হবে সেই রাষ্ট্রের মাধ্যমে সব আদেশ জারি করতে হবে অসৎ কাজে নিষেধ জারি করতে হবে এইভাবে আটটা জিনিস দান করলেন মেয়েরাজে কয়টা জিনিস দান করলেন এই আটটা জিনিস দান করলেন ইসলাম দুই হিজরত তিন জিহাদ চার সালাদ পাঁচ সদাকা ডাকা পড়ে গেছে মাঝখানে আমি এটা আলোচনা করলাম আজকে তারপরে রমজানের রোজা কটা হলো আবার ইসলাম এক দুই নম্বর হিজরত তিন নম্বর জিহাদ চার নম্বর সালাদ পাঁচ নম্বর জাকাত ছয় নম্বর রমজানের শ্রম সাত নম্বর আমরুল মাহরুফ সরকারের আদেশ আট নম্বর নাহিয়ানের মুনকার অসৎকার থেকে নিষেধ এরপরে আরো প্রায় কয়েকটা জিনিস আছে ছয়টা জিনিস আছে এখানে এই ছয়টা জিনিস আরো দান করলেন সেই ছয়টা জিনিস বয়ন করতে আর সময় লাগবে আমি আমার বক্তব্যের পরিষ্কার করে দিলাম আজকে শুরু থেকে যখনই আপনি মেয়েরাদেরকে চবায়ন করবেন তখনই আপনাকে বাইকুল মুকাদ্দাসে যেতে হবে আল্লাহ নবী সেখানে গিয়েছিলেন সেখানে বসে সমস্ত নবীদের সঙ্গে সংগ্রাম করেছেন অবতরমান চাষি আজকে সেই বাইতুল মোকাদ্দাসকে এহবি খ্রিস্টান দখল করেছে বাইতুল মোকাদ্দাসের জন্য যারা জেহাদ করছে তাদেরকে এহবি খ্রিস্টানরা জঙ্গিবাদী বলছে সন্ত্রাসী বলছে ওরা যখন বোমা নিক্ষেপ করছে আর তার জবাবে মুসলিম যুবকরা পাথর ছুঁড়ে মারছে তারা জঙ্গিবাদী হয় ওরা জঙ্গিবাদী হয় না অবতরমান চাষি আজকে পাওয়া আছে যদি আমেরিকার ভাষায় এই জঙ্গিবাদী হয় সেই জঙ্গিবাদী আমি সেই জঙ্গিবাদী তুমি সেই জঙ্গিবাদী প্রত্যেকটা মুসলমান দেওয়া জরুরি বাইতুল মোকাদ্দাস আগতটা দরকার আছে কিনা মুক্ত করা দরকার আছে কিনা অবসমান জাতি যদি প্রয়োজন হয় বাইতুল মোকাদ্দাসকে মুক্ত করার জন্য আর যদি প্রয়োজন হয় সেটা বুকের তাদের তুলে নেওয়ার জন্য বাইরে থেকে নেওয়া যাচ্ছে মুসলমান জাতি আজকে তোমাদেরকে টেরোরিস্ট বলে জঙ্গিবাদী বলে আমেরিকা তোমাদের বদনাম করছে কিছুদিন পরে মসজিদ এই কথাগুলো আর বলা যাবে না মসজিদটি বন্ধ হয়ে যাবে সেজন্য তোমাদেরকে এখনই সচেতন হতে হবে মেয়েরাজের আলোচনা করলে প্রয়োজন হবে আল্লাহ তালা যে আটটা জিনিস দান করেছেন সেই আটটা জিনিসের মূল টার্গেট কি ছিল নেরাজটি গিয়েছিলেন শুধুমাত্র আপনি কান ধরে সুর দিয়ে বয়ন করার জন্য মোটেই নয় মেয়েরাজ ছিল আল্লাহ নবী মক্কা থেকে হিজরতের মদিনায় চলে যাবেন রাষ্ট্র গ্রহণ করবেন সেই রাষ্ট্রের মূল নীতিগুলো কি হবে সেই সবগুলো আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে শিক্ষা দিয়েছিলেন এটা ছিল কি মেয়েরাজ মেয়েরাজ এই আলোচনাগুলো হয় ইয়ারতুল হজ তার কিতাবে না আমি তৈরি করে বলেছি এই কিতাবটা আমার বাবা লিখেছে না দাদা লিখেছে এই কিতাব লিখেছেন আরো কয়েকশো বছর আগের কিতাব আল্লাহ রসুল সালাম বলেছেন লিখেছেন হাদিসের কিতাবে আছে কেন আলোচনা হচ্ছে না কারণ এই আলোচনা করলে আলু রুটি পাওয়া যাবে না এই আলোচনা করলে সব মুসলিমদেরকে বাহাবাদ দিবে না এই আলোচনা করলে তাগুদদের কাছে তাদেরকে সন্তুষ্ট করা যাবে না তারা প্রত্যুর অনুমতি বলবে জঙ্গিবাদী বলবে এই ফটো দিলে অবসমান জাতি যদি ইসলামের হক প্রধানের কারণে তোমাদেরকে জঙ্গিবাদী বলে তোমরা তা মেনে নিতে রাজি আসবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহান আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমলার তৌফিক দান করুন ওসল্লাহ তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক